আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওল আকিবাতুলিল মুতাকিন ওয়া উসল্লি ওয়া উসল্লিম আলা নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ প্রিয় দর্শক রেসালতুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা সাহেব ওখারির কিতাবুল ইমানের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে হাদিস পাঠ করব এবং সেখান থেকে আমাদের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ সহি বুখারির দ্বিতীয় পর্বটি হচ্ছে বাব দোয়া উকুম ইমান উকুম লেকাউলিহি আজ্জা ওয়াজাল قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم ومعنى الدعاء في اللغة الإيمان পরিচ্ছেদ তোমাদের দোয়া তোমাদের ইমান কেননা আল্লাহ রাবুল ইজ্জাত বলেছেন বল আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবেন না যদি তোমরা ইবাদত না করো যদি তোমরা দোয়া না করো ইমাম বুখারি বলছেন এখানে দোয়ার অর্থ আভিধানিকভাবে আল ইমান ইমান দোয়া দু প্রকার দোয়া উল ইবাদা দোয়া উল মাস আলাহ এক প্রকার দোয়া যেটা আসলে ইবাদা আর আরেক প্রকার দোয়া যেটা মাস আলাহ চাওয়া হয় যাচনা করা হয় প্রার্থনা করা হয় উভয় প্রকার দোয়াও ইবাদতের জেনারেল বা কমন অর্থের মধ্যে কিন্তু সামিল দোয়াউল মাস আলাহ সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত তবে দোয়াউল ইবাদা সেটা হচ্ছে কমন দোয়া যেখানে হয়তো স্পেসিফিকলি আল্লাহর কাছে চাওয়া হচ্ছে না কিন্তু সেটা ইবাদা হিসাবেই গণ্য হচ্ছে এখানে এই উভয় প্রকার দোয়াকে ইমান বলা হয়েছে এই জন্যেই ইমাম বখার রাহমাহুল্লাহ এই বাবটির শিরোনাম করেছেন দোয়া হুকুম ইমান হুকুম তোমাদের দোয়া তোমাদের ইমান এবং তিনি দলিল স্বরূপ মহান আল্লাহ তালার বাণীটি নিয়ে এসছেন যেটি সুরা আল ফোরকানের শেষ আয়াত সাতাত্তর নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে বলো আমার রব তোমাদের একটুও পরোয়া করবেন না যদি তোমাদের দোয়া না থাকে যদি তোমাদের ইবাদত না থাকে যদি তোমাদের ইমান না থাকে তাহলে দোয়ার অর্থ এখানে ইমান সে কথাটি ইমাম বুখারি উল্লেখ করেছেন এরপর যে হাদিসটি তিনি উল্লেখ করেছেন সেটি শুরু থেকে আট নম্বর হাদিস ইমাম বখারি বলছেন حدثنا عبيد الله ابن موسى قال أخبرنا حنظلة أخبرنا حنظلة ابن أبي سفيان عن عكرمة ابن خالد عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার সনদে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তাল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেন আমরা প্রথম দিকের হাদিসগুলোতে পুরো সনদের উল্লেখ বাংলায়ও করেছিলাম কিন্তু যেহেতু আমরা আরবিতে পড়েছি এরপর থেকে আমরা কিছুটা সংক্ষেপ করার জন্যে আরবি হাদিস পড়ার সময় সনদটা পুরোটা উল্লেখ করব যেটি ইমাম বোখারি উল্লেখ করেছেন কিন্তু অনুবাদের ক্ষেত্রে আমরা ইমাম বোখারি সনদে তিনি যেই সাহাবি থেকে উল্লেখ করেছেন সেই সাহাবির নাম উল্লেখ করে তারপর আমরা অনুবাদ করব যাই হোক এই হাদিসটি আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহুমা থেকে ইমাম বোখারি বর্ণনা করেছেন তার নিজস্ব সনাদে আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালা আনহুমা বলছেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি বিষয়ের উপর স্থাপিত অথবা ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর রচিত একটি হচ্ছে একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই হক কোনো ইলাহ নেই এবং এই যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল এবং সালাত কায়েম করা এটি হচ্ছে দ্বিতীয় সালাত কায়েম করা এবং ইতা উজ্জাকা জাকাত প্রদান করা এটি হচ্ছে তৃতীয় স্তম্ভ তৃতীয় ভিত্তি ওয়াল হাজ এবং হাজ এটি হচ্ছে চতুর্থ ভিত্তি বা স্তম্ভ ওয়া সৌম রমাদান এবং রমাদান মাসের সিয়াম রমাদান মাসের সৌম এটি হচ্ছে সর্বশেষ এবং পঞ্চম স্তম্ভ তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইসলাম পাঁচটি ভিত্তি বা স্তম্ভের উপর স্থাপিত এই স্তম্ভগুলোর শুরুটাই হচ্ছে শাহাদা এবং এই শাহাদার দুটো অংশ একটা হচ্ছে কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার প্রকৃত আর কোনো ইলাহ নেই অনেক ইলাহ আছে অনেক উপাস্য আছে কিন্তু তারা সত্যিকার ইলাহ নয় তারা প্রকৃত ইলাহ নয় এবং এ কথারও সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর মেসেঞ্জার এবং রাসুল এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে সালাদ কায়েম করা তিন নম্বর হচ্ছে জাকাত দেওয়া চার নম্বর হচ্ছে হজ করা এবং এই হজটা হচ্ছে বায়তুল্লাহর হজ করা যেটা কায়বা এবং মক্কা নগরীতে হজের আরও বিভিন্ন কাজগুলো আছে সেখানে গিয়ে হজটা করা যে কোনো জায়গায় হজ করলে হবে না এবং পঞ্চম ও শেষ হচ্ছে রামাদান মাসের সিয়াম পালন করা তার মানে হচ্ছে অন্য কোনো মাসের সিয়াম সেটি ইসলামের স্তম্ভ নয় ইসলামের স্তম্ভ হচ্ছে রামাদান মাসের সিয়াম যা ফরজ করা হয়েছে মুসলিম উম্মার উপরে এই হাদিস থেকে আমরা জানলাম প্রিয় দর্শক যে ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত অন্য কথায় বলতে গেলে এভাবে বলা যায় যে ইসলামের রোকন হচ্ছে পাঁচটি ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এবং এই হাদিসটি তার অত্যন্ত শক্তিশালী একটি দলিল এরপর আমরা পরবর্তী পরিচ্ছেদে যাচ্ছি সেটি হচ্ছে বাবু উমরুল ইমান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 পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কিন্তু পুণ্য আছে কেউ ইমান আনলে আল্লাহর উপর পরকালের উপর বা শেষ দিনের উপর মালাইকা তথা ফেরেস্তাদের উপর সকল কিতাবের উপর সকল নবীগণের উপর এবং যে অর্থ প্রদান করে আল্লাহর ভালোবাসায় আপন আত্মীয় স্বজনকে ইয়তিমদেরকে মিসকিনদেরকে পথচারী মুসাফিরদেরকে এবং যারা সাহায্য প্রার্থী হয় যারা যাচনা করে ভিক্ষা করে তাদেরকে এবং দাসমুক্তির ক্ষেত্রে তারা সম্পদ ব্যয় করে থাকে আর সালাদ কায়েম করে জাকাত প্রদান করে এবং প্রতিশ্রুতি করলে তা পূর্ণ করে ওয়াসাবিরিনা ফিল বাসা আর রোগে শোকে ও যুদ্ধ বিভ্রাটে তথা বিপদ আপদ ও যে কোনো অবস্থায় তারা ধৈর্য ধারণ করে উলাইকা উলাইকাল্লাদিনা সদাকো এরাই হলো সেই সব লোক যারা সত্যপরায়ণ এবং এরাই হচ্ছে মোত্তাকি এখানে ইমানের বিষয়গুলো আসলে চলে এসছে যেহেতু আল্লাহ তালা বলছেন পুণ্য হচ্ছে আসলে ইমানের মধ্যে পূর্ণ হচ্ছে ইমানের মধ্যে এবং ইমানের বিষয়গুলো কি সেটি একে একে এই আয়াতটিতে সুর আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত এটিতে বর্ণিত হয়েছে যা আল্লাহর উপর ইমান ইমানের একটা অনুষঙ্গ আখিরাতের প্রতি ইমান ফেরেস্তা বা মালাইকাদের প্রতি ইমান আল্লাহর নাজিলকৃত গ্রন্থের প্রতি ইমান এবং নবীগণের প্রতি ইমান এগুলো হচ্ছে ইমানের বিষয় আর আরেকটি বিষয় এই আয়াতটিতে আসেনি কিন্তু সেটা হাদিসের মধ্যে এসেছে ওয়াল কাদরে খাইরিহি ওয়াশারিহি তাকদিরের ভালো মন্দের প্রতি ইমান তাকদিরের বিষয়টা বিভিন্নভাবে আল কোরআনে কিন্তু আলোচিত হয়েছে অতএব বিষয়টা এমন ভাবার কোনো অবকাশ নেই প্রিয় দর্শক যে এটি শুধু হাদিসে বর্ণিত হয়েছে তাকদিরের বিষয়টা বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরাতে আল কোরআনে বর্ণিত হয়েছে তবে যেখানে ইমানের বিষয়গুলো একের পর এক বর্ণনা করা হয়েছে আল কোরআনের একাধিক আয়াতে যেমন সুরা আল বাকারার এই তৃতীয় একশো সাতাত্তর নম্বর সেখানে ইমানের পাঁচটি বিষয়ের কথা এসেছে আর ষষ্ঠ বিষয়টা হলো তাকদিরের প্রতি ইমান যেটি হাদিসে জিব্রিল সে বিখ্যাত হাদিসে জিব্রিল তার মধ্যেও বর্ণিত হয়েছে তাহলে ইমানের মোট মোট বিষয় হলো মোট ছয়টি সর্বমোট ছয়টি এগুলোকে বলা হয় আরকানুল ইমান বা ইমানের রোকন বা স্তম্ভসমূহ আমরা এর আগের হাদিসে জেনেছি সেটি হলো ইমা ইসলামের রোকন বা স্তম্ভসমূহ হলো মোট পাঁচটি তাহলে ইমানের রোকনসমূহ হলো ছয়টি অতএব আমরা যেন কেউ কনফিউজড না হয়ে যাই ইসলাম এবং ইমানের আরকানসমূহ বর্ণনার জন্য কখনো কনফিউজড না হয়ে যায় আমি আবারও রিপিট করছি ইসলামের রোকন হলো পাঁচটি যেটি শাহাদা দিয়ে শুরু এবং হজ কিংবা রামাদানের সিয়াম দিয়ে শেষ আর ইমানের রোকন হল ছয়টি যেটি আল্লাহর প্রতি ইমান দিয়ে শুরু এবং তাকদিরের প্রতি ইমান দিয়ে শেষ এরপর আমরা নয় নম্বর হাদিস যেটি এই তৃতীয় পরিচ্ছেদের প্রথম হাদিস এবং সহি বুখারির প্রথম থেকে আরম্ভ করে নবম হাদিস সেটি আপনাদের সামনে পেশ করছি يقول الإمام البخاري رحمه الله حدثنا عبد الله بن محمد الجعفي قال حدثنا أبو عامر العقدي قال حدثنا سليمان بن بلال عن عبد الله بن دينار عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان إمام بخاري تر سنده আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের ষাটেরও অধিক শাখা আছে ইমানের ষাটেরও অধিক ছয় শূন্য ষাট ষাটেরও অধিক শাখা আছে এবং লজ্জা এটি হচ্ছে ইমানের একটি শাখা তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল এই হাদিসটা খুব ছোট্ট একটা হাদিস এই হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে যেখানে বলা হচ্ছে ইমানের অনেকগুলো শাখা আছে তাহলে আমরা বুঝলাম যে ইমানের শাখা হতে পারে এবং এই শাখাগুলো আসলে ইমানের বাহ্যিক যে কর্মরূপ তার ভিত্তিতেই লজ্জা এটাও মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য একটা বিশেষ কাজ আমলের মধ্যে পড়ে সেটা হয়তো আমল কাল্ব কারণ লজ্জাটা মানুষ অন্তরেই অনুভব করে থাকে ফলে ইমানের এই যে অনেকগুলো শাখা আছে সেটা আমরা এই হাদিস থেকে জানলাম ইমান একক একটা কোনো শাখা নয় ইমানের অনেকগুলো শাখা আছে আর দ্বিতীয়ত এটা জানলাম যে লজ্জা করা এটা একটা নন্দিত গুণ নন্দিত প্রশংসিত একটি গুণ এবং এই প্রশংসিত গুণ বলেই এটি ইমানের একটা অংশ ইমানের একটা শাখা অতএব কারো মধ্যে লজ্জা থাকা এটা তার জন্য উত্তম একটি বিষয় তার উত্তম একটি বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হবে এবং লজ্জা থেকে কেউ যদি মুক্ত হয়ে যান তার মানে নির্লজ্জ হয়ে যান তাহলে এটা হবে নিন্দিত একটি বিষয় যেটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয় এবং যেটা মোটে সুন্দর নয় লজ্জা মমিনের ভূষণ আমাদের বাংলায় একটা কথা প্রচলিত আছে যে লজ্জা নারীর ভূষণ তাহলে কি এটা পুরুষের ভূষণ নয় অবশ্যই নারী পুরুষ উভয়ের জন্যই এটা ভূষণ অতএব আমাদের কোনো ব্যক্তি যেন অশ্লীল কথাবার্তায় লিপ্ত না হয় অন্যায়ভাবে মারপিটে লিপ্ত না হয় এগুলো লজ্জার বিষয় লজ্জার বিষয় আমাদের মধ্যে ভদ্রতা নম্রতা বিনয় থাকবে এবং যখনই অন্যায় কিছু হয় তার জন্য যেন আমরা লজ্জিত হই আফসোস করি যখন অশ্লীল কিছু আমাদের সামনে হয়ে যায় তার জন্য যেন আমরা লজ্জিত হই এবং আমরা যেন স্বেচ্ছায় সেগুলো না করি লজ্জার দাবি কিন্তু ডিমান্ড কিন্তু সেখানেই বুঝতে হবে লজ্জা শুধু মনে মনে অনুভব করলে চলবে না লজ্জার এক্সপ্রেশন অভিব্যক্তি আমাদের কর্মকাণ্ডে চরিত্রে এবং আচরণের মধ্যে থাকতে হবে তাহলেই বোঝা গেল যে ইমানের এই ডিমান্ডটা ইমানের এই শাখাটা আমরা নিজেদের মধ্যে মেনটেন করলাম তাহলে এই তৃতীয় পরিচ্ছেদের মধ্যে আমরা এই হাদিসটি পেলাম নয় নম্বর হাদিস এরপরে আরেকটি পরিচ্ছেদ শুরু হচ্ছে সেটি হচ্ছে কিতাবুল ইমানের চার নম্বর পরিচ্ছেদ সেটি হলো বাবুল মুসলিম বাব আল মুসলিমু মানসালেম আল মুসলিম মিন লিসানি ওয়াদি পরিচ্ছেদ মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার জিহ্বা তথা বাকযন্ত্র থেকে এবং হাত তথা তার কর্মকাণ্ড থেকে মুসলিম নিরাপদ থাকে মুসলিম হচ্ছে সে ব্যক্তি যার কথাবার্তা এবং কর্মকাণ্ড থেকে কর্মকাণ্ড বা আচরণ ইত্যাদি থেকে আর সকল অন্য সকল মুসলিম নিরাপদ থাকে এটি হচ্ছে মুসলিমের পরিচয় ইমাম বুখারি বলছেন ইয়াকুলুল ইমামুল বুখারি রাহমাহুল্লাহ حدثنا آدم ابن أبي ياس قال حدثنا شعبة عن عبد الله ابن أبي السفر وإسماعيل ابن أبي خالد عن الشعبي عن عبد الله ابن عمر آه، رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه ইমাম বুখারি রাহমাহুল্লাহ বলছেন তার নিজস্ব সনদে আবদুল্লাহ ইবেন আমর রাদি আল্লাহ তালা আনহুমা থেকে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম হচ্ছে বা প্রকৃত মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার জিব্বা এবং হাত হতে অন্য সকল মুসলিম নিরাপদ থাকে যার জিব্বা তথা তার কথাবার্তা বা বক্তব্য থেকে এবং তার হাত তথা তার শক্তি প্রয়োগ আচরণ কর্মকাণ্ড ইত্যাদি এগুলো থেকে অন্য সকল মুসলিম নিরাপদ থাকে আর মহাজের মহাজের হচ্ছে হিজরতকারী মহাজের হচ্ছে সেই ব্যক্তি প্রকৃত মহাজের যে ত্যাগ করে সে সকল বিষয় যা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন সে সকল কর্মকাণ্ড যিনি পরিত্যাগ করেন তিনি প্রকৃত মহাজের মহাজের শব্দটি হিজরত থেকে এসেছে যিনি হিজরত করেন তাকে মহাজের বলা হয় আমরা জানি যে সাহাবাদের মধ্যে যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছেন তাদের সকলকে মহাজের বলা হয় এবং তাদেরকে সাহায্য করেছেন মদিনার যে সকল মহান সাহাবি তাদেরকে বলা হয় আনসার তাহলে মদিনাবাসী সাহায্যকারী সাহাবিগণ তারা আনসার হিসাবে ইতিহাসে বিখ্যাত এবং যারা মক্কা থেকে দিনের স্বার্থে দিনকে রক্ষার জন্য আল্লাহর নির্দেশে এবং ইন্ডিকেশনে যারা মদিনা হিজরত করেছিলেন তারা হচ্ছেন মহাজের তো এখানে হিজরতের মূল অর্থটা এসেছে আমরা জানি হিজরত হচ্ছে অমুসলিম কোনো ভূমি থেকে ইসলামের কোনো ভূমিতে হিজরত করা অর্থাৎ অমুসলিম দেশ থেকে বা কুফার রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রে হিজরত করা এটা হচ্ছে হিজরতের পারিভাষিক অর্থ আর হিজরতের মূল স্পিরিটটা হচ্ছে মূলত ইসলামে যেগুলো হারাম নিষিদ্ধকৃত যত সব বস্তু সেগুলোকে ত্যাগ করা হাদিসের মধ্যে আমরা সে বিষয়টি ক্লিয়ার পেলাম এই হাদিসের মধ্যে আমাদের জন্য চমৎকার শিক্ষা রয়েছে মুসলমানদের বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে মুসলমান সেই শান্তিকামী মানুষ যার থেকে অন্যরা নিরাপদ থাকবে মুসলমানের এটা অন্যতম কাজ যে সমাজের আর সবার নিরাপত্তা সে বিধান করবে আর প্রকৃতপক্ষে তার একটি বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর নিষেধকৃত সকল বস্তু পরিহার করবে সকল হারামকে বর্জন করবে এভাবেই সে প্রকৃত মুসলিম হিসাবে নিজেকে জগৎবাসের সামনে পরিচিত করে তুলবে